الحمد لله وحفا وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من احب سنتي فقد احب أحبني كان معي في الجنة أو كما قال رسول الله صلى الله عليه وسلم بزرگان محترم গত জমাতে আপনাদের মধ্যে একটা হাদিস আরোপ করেছিলাম নদী করিম সাল্লাম বলেন দিন ইসলাম বড় করুণ অবস্থার মধ্যে দিয়ে অগ্রসর হয়েছিল এর কোন মতদান সাহায্যকারী সমর্থন দানকারী খুব কমই ছিল এই অবস্থায় এটা আগে বাড়ে এরপরে জামানা আছে অধ্যায় নকশার পরে অধ্যায় নকশার পরে পুরায় বিলা যা রাসুলার মধ্যে যা ورأيت الناس يدخلون في دين الله أفواجا এই সুরা মধ্যে নবী করিম সাল্লাল্লাহু একদিকে আখেরি নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের দিকে ইঙ্গিত করতেছে এই জিনিসটা যখন আপনি দেখবেন তো আপনি বুঝবেন যে আপনার যে লক্ষ্য উদ্দেশ্য ছিল যে উদ্দেশ্যে আল্লাহ তালা আপনাকে দুনিয়া পাঠাইছেন সেই উদ্দেশ্য বাস্তবায়িত হয়ে গেছে কাজেই তখন টাইম এসে গেছে আপনার আল্লাহ দরবারে চলে যাওয়া সুতরাং তখন আপনি বেশি বেশি আল্লাহ প্রশংসা করবেন থেকে মাছ পাওয়ার জন্য আল্লাহ তালা সমস্ত আপনি একরামকে গুণা থেকে মুক্ত রেখেছে তাহলে ইস্তেফার কেন করতে বলেছেন ইস্তেফার দ্বারা মানুষের দরজা উন্নত হয় এক পয়েন্ট আল্লাহ নতুন উঠাই দেওয়া হবে দৈনিক করা হয়েছে মক্কা বিজয় হয়ে যাবে আর লোকজন দলে দলে আপনাকে বিকৃত হবে এই দৃশ্য যখন আপনি দেখবেন বুঝবেন যে আপনার হায়াত আপনাকে এখন যে কোনো সময় আল্লাহ তালা উঠে গেছে কারণ যে উদ্দেশ্য পাঠানো হয়েছিল ওই উদ্দেশ্য আল্লাহ তালা হয়ে ওরা ইসা আল্লাহ এর মধ্যে একদিকে ইলেকশনের খবর দেওয়া হয়েছে আর একদিকে এটাও বলা হয়েছে একদিকে আপনি ইলেকট্রিক্যাল নেই বরং যেই এই ইসলামকে প্রভাব করতেছে তার উপরে একদিন আসবে দলে দলে লোক ইসলামের ছায়া তলে আসবে এবং তারা গান মান অপমানই করবে ইসলামের ইসলামের জন্য গান মানকে কোরবানি সেটা হয়েছে আল্লাহ তালা এই সুরার মধ্যে তা বলেছেন বাস্তবায়িত হয়ে গেছে মাসের মাসের পরে চতুর্দিকে লোক সব হয়ে গেছে তাকবিরাতুল আরব তাকে বলে এই তাকবিরাতুল আরবের মধ্যে আর কোনো কাপের ছিল কাপের সব মুসলমান রয়েছে আর একদিকে এই ঘটনাটা কিছুদিন পরে আল্লাহ তালা তাদের সুস্থ নিয়ে নিজের কাছে নিয়ে ইসলাম একদিন করুন অবস্থা আগে বাড়ছে আবার একদিনে হাজার হাজার নয় লক্ষ লক্ষ সাহায্যকারী তৈরি হয়ে গেছে তারা ইসলাম তো সারা দুনিয়াতে ছড়াই এখন তাদের দাওয়াত সারা দুনিয়ায় ছড়াই দুনিয়াতে এমন কোন নেই সেখানে মুসলমান কম হোক বেশি হোক সব শেষে মুসলমান দাওয়াত সব জায়গায় বসে আমার একটা ভবিষ্যৎ আল্লাহ তালা দান করে তো আল্লাহ রসুল ভবিষ্যৎভাবে করেছেন আমার এক জামানা আসবে ইসলামের মদতগার সাহায্যকারী খুব কম হয়ে সবাই দুনিয়ানি ব্যস্ত হয়ে গেছে ওই জামানা আমাদের সামনে ওই জামানা আমাদের সামনে এসে গেছে সাধারণ লোকের কথা কি বলা যারা ওলামা যাদেরকে নায়কের রসুল বলা হয় তাদের হালাত আমাদের হালাত আমরা চাকরি করার জন্য হ্যাঁ? কেউ গাড়ির মুসলাম চাকরি নিয়ে করে কেউ দোকানের ম্যানেজার হয়ে আমরা আলেমরা না করি মস্তকে দেখে বলতে মস্তকে দেখে বলতেছি আরব দেশে বারবার যাওয়া আমরা সেখানে বহু দাদা একরামের সাথে সাক্ষাৎ হচ্ছে যারা ভালো ছাত্র জীবনে ভালো নাম্বার নিয়ে পাঠ করছে কোরআন হাদিসের ভালো সিদ্ধান্ত করতে পারে ওখানে ভালো ভালো ড্রাইভার হয়ে গেছে একজন আলেন যাকে নারী রসুল বলা হয় সে যদি পয়সার জন্য রেলের লাইনে থাকতে পারে তাহলে তার থেকে আসা এই জন্য আল্লাহ রসুল বলেছেন ইসলাম আবার ওই অবস্থা থেকে চলে যাবে যে অবস্থা ইসলাম আগে যারা দিনের ধারণ বাহক তারা পর্যন্ত এলকে গুরুত্ব না দিয়ে কোরআন হাদিসের সেন্টরকে গুরুত্ব না দিয়ে তারা পয়সাকে গুরুত্ব দিচ্ছে তারা কষ্ট করে এলএমকে টিকায় রাখার জন্য প্রস্তুত থাকে আজকে সেই জামানায় থেকে আল্লাহ রসুল বলেন গোরাবা ওই জামানায় যারা গোরাবা থাকবে তাদের জন্য সুসংবাদ তাদের জন্য সুসংবাদ আল্লাহ সন্তুষ্টির সুসংবাদ জান্নাতের সুসংবাদ জাহান্নাম থেকে মুক্তির সুসংবাদ যত সুসংবাদ হয় তাদের জন্য এখন ঘোরাবা কারা হবে এটা আল্লাহ রসুল নিজেই ব্যাখ্যা দিয়েছে পরবর্তী জামানায় ওলামায় কেনার ব্যাখ্যা দিলে এর উপর ছাড়েন আল্লাহ হাবিব মোহাম্মদ নিজেই ব্যাখ্যা দিয়ে গেছেন যে গোলাবাদের জন্য যে সুসংবাদ দেওয়া হলো এরা কারা ব্যাখ্যা দিয়েছেন বহুমুল্লাহ ما أفسد الناس من بعدهم أمتي আমার ইন্তেকালের পরে ধীরে ধীরে আমার উন্নত গুলো বিগড়াইতে থাকবে আমার উন্নতের মধ্যে পরিবর্তন আসতে থাকবে আমি একটা জিনিস শিখাই দিয়ে গেছি লোকেরা আর একটা করছে ইসলামের না রসলের মহাপাতের নামে সেইগুলো করেন আগেই বলে দিয়ে গেছেন আমার উন্নতগুলো পরিবর্তন হতে থাকবে আমি এটা রেখে গেছি পরিবর্তন থাকবে না যেমন তিনি রেখে গেছেন বিমানকে সই করার জন্য মেহনত করতে হবে তিনি সাহাবাহিক রাজকে নিয়ে দীর্ঘ বারো তেরো বছর ইমানে মেহনত করেছে এই কবিতা তিনি রেখে গেছেন এখন মুসলমানদের মধ্যে এই কবিতা কোথায় ইমানকে মজবুত করার জন্য মেহনত করতে হবে ইমানকে সহি করার জন্য মেহনত করতে হবে এই চিন্তা চেতনা এই ধারণা কোথায় হ্যাঁ। সবাই মনে করতেছে আমরা মুসলমান আমাদের ইমান আছে আমার ইমান নিয়ে গেল চিন্তা করতে হবে এখন তো আল্লাহ রসুল এক নম্বর রেখে গেছে এটা ইমান কি যদি জানো তোমার ইমানকে সহি করো তোমার ইমানকে মজবুত করো তোমার ইমানকে সেরে করো এটা তার তেইশ বছরের তেরো বছর চলছে এটার তেইশ বছরের তেরো বছর চলছে এটার অথচ আজকে এটা মুসলমানদের মধ্যে নেই তারা বলতেছে আমার তো ইমান আছে আমরা আবার ইমানের চিন্তা করবো কি ক্রিকেটটাই উঠে গেছে তুমি এখন না কোনো আলেম বয়ান করে না কোনো মাহফিলে বয়ান হয় না কেউ কিতাব লিখছে কেউ ইমান নিয়ে কোনো আলোচনা করতেছে না ইল্লা মাসালা দুটাইছে এই আলোচনা আলোচনাই মুসলমান আছি আমার ইমান নিয়ে জিকির করতে হবে কেন এক গ্রুপ এই হবে আর কিছু লোক ইমান নিয়ে জিকির করতে অন্য মুসলমানরা তাদেরকে বলতেছে যে এই লোকগুলো গোমরা হয়ে গেছে ইমান নিয়ে যারা জিকির করতেছে তাদেরকে অন্য মুসলমানরা বলতেছে এরা গোমরা হয়ে কেন গোমরা হয়ে গেল বা এরা মুসলমানদেরকে ইমানের দেওয়া তো বোঝা গেল এরা মুসলমানদেরকে কাহের মনে করে এরা মুসলমানদেরকে যখন ইমানের দেওয়া দিচ্ছে তাহলে বোঝা গেল যে এই লোকগুলো মুসলমানদেরকে কাহের বলে করতেছে কাফের বলে না করলে তাদেরকে ইমানের দেওয়া দিচ্ছে কেন দেখেন আমাদের দিনের দেখানো অল্পতা কোথায় করছে ইমানের মেহনত তো করলাম না কাউকে করতেও বললাম না আর দু চারজনে ইমানের দাওয়াত দিল তাকে বললাম সে হলো গোমরা হয়ে গেছে গোমরা হয়ে গেছে মুসলমানদেরকে কাফের মনে করতেছে কাফের মনে করে তাদেরকে ইমানের দাওয়াত দিচ্ছে এই হল মুসলমানদের জাহালাত মূর্খতার অবস্থা এই ধরনের লোক যারা ইমানের দাওয়াত দিলে তাকে ভর্তনা করে তার সমালোচনা করে তাদেরকে আমরা বলে থাকি কোরআনের বিভিন্ন আয়াতের আসছে এই আয়াতটা অনেক জায়গায় হ্যাঁ ইমানদার বল তোমরা আল্লাহর উপরে না জানো আল্লাহ রসুল উপরে না জানো এই আয়াতটা একবার দুই জানো বহু জানে যেমন তোমাদেরকে এমন একটা তেজারত শিখাই না যে তিজারত তোমাদেরকে আখেরাতের আজাব থেকে মুক্তি দিবে তাদেরকে বলতে ইয়া ইহল্লাদিন আমানু হে ইমানদারগণ তোমাদেরকে এমন একটা তিজারত শিখাইব না কি তিজারত এটা আপনারা এসে শিখাই দিচ্ছেন কি تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم তোমরা আল্লাহর উপরে ইমান আনবে আল্লাহ রসুলের উপরে ইমান আনবে একই কথা হলো আগে তো মমিনদের দেখে একই কথাটা বলা হলো তো মমিন তো আল্লাহর উপরে ইমান আবার সামনে দাঁড়াতে তাকে ইমান আনতে বলা হচ্ছে তো কেন এই ধরনের যত আয়াত কোন কোন খায় হে মমিন আসে নবীর উন্মত তোমরা সর্বোত্তম জাতি তোমাদেরকে সারা বিশ্বের কল্যাণের জন্য পাঠানো তোমরা মানুষদেরকে সৎকারের দিকে দাওয়াত দেবে অন্যায় কাজ থেকে বিরত রাখবে শুরু করছে কিন্তু আমাদের দিকে হে মমিনগঞ্জ হে আকারে নবীর উন্মত সামনেওয়ালা তাদেরকে শুরু করবে তোমরা মানুষদেরকে সৎ কাজের দিকে আহ্বান করবে অন্যায় কাজ থেকে বিরত রাখবে ভালো কথা এরপরে বলতেছে আল্লাহর ঘরে ইমান আছে শুরু তো হলো ওটা কি যারা আল্লাহর ঘরে ইমান আছে আমি বেশি বলি নাই তিনটা এক বস্তু বলি যেখানে আল্লাহ তালা ইমান ইমানদারকে ইমান আনতে বলছে তাহলে যে লোকগুলো এই কথা বলতেছে আপনারা ইমান তাকে ইমান আনতে বললেন আপনারা গোমরা আপনারা মানুষকে কাফের মনে করতেছেন তাহলে আপনি আল্লাহ সম্পর্কে কি ঘটনা দেবেন আল্লাহ যে এতগুলো আছে মমিনকে ইমান আনতে বললেন এখানে কি বলবেন আপনি এই লোকগুলোর আপনি গোমরা ফতোয়া দিলেন কিন্তু আল্লাহ যে কোরআনে মমিনকে ইমান আনতে বললেন এখন আপনি কি বলবেন আল্লাহ ব্যাপারে কি ফটোয়া দিবেন আপনি বুঝলেন এই মূর্তিগুলো কি হবে তো আল্লাহ তারা মমিনকে যে ইমান আছে বলছেন এখানে অবশ্যই ইমানের অফল তোমার ইমানকে মজবুত তোমার ইমানকে কি করো মজবুত ইমান তো তুমি আনছো এটাকে মজবুত করো যত দাওয়াত দেবা তোমার দাওয়াতে কেউ ইমান আনুক না আনুক কেউ নামাজি হোক আর না হোক তোমার ইমান আল্লাহ টাকা মিথ্যা দেবে ইমান আনার মজবুত করা এক কথা আপনার বিল্ডিং বানাই দিবে বিল্ডিং তো হয়ে গেছে কিন্তু আপনি আস্তর করবেন না তাহলে বিল্ডিংটা কি মজবুত হবে এই বিল্ডিংটা কয়দিন টিকবে ডাক্তার না করেন হ্যাঁ কয়েক বছর পর পর এর ভিতরে হ্যাঁ চুন দেওয়া বা বিভিন্ন স্ত্রীকে আপনি বিভিন্ন রংকম দেয় এই সাহিত্যের জন্য এগুলো কিছুই বলবেন না যাত্রীদের ধুয়ে দিল কয়েকদিন পর দেখা যাবে না বিল্ডিং জ্যাম হয়ে গেছে সিমেন্টের কার্যকারিতা নষ্ট হয়ে গেছে এরা দুইশো বছর থাকতো পঞ্চাশ বছরের শেষ বিল্ডিং করে কিন্তু আপনি এই কাজগুলো না করার দরুন কি হয় নাই মজবুত হয় নাই আমি ও ও কুতুবিহি ও রসুলহি এই কাজগুলো করলেন কিন্তু আপনি ইমানের দাওয়াত লাগাইলেন না ইমানের তালিম করলেন না ইমান তো হয়েছে কিন্তু ইমান তো মজবুত হয়নি যে কোনো ধাক্কা আসলে আপনার ইমান নষ্ট হয়ে উঠবে আল্লাহর পক্ষ থেকে সারা জীবন পরীক্ষা চলবে হ্যাঁ আপনি হ্যাঁ রক্ত দেওয়ালা বজলু হালুয়া খানেওয়ালা মজনু পরীক্ষা করবে কোন মজনু আপনি আপনি আল্লাহ মহব্বতের দাবিদার কোন দাবিদার হালুয়া খানেওয়ালা রক্ত দেওয়ালা এই পরীক্ষা তো শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত চলবে যদি আপনার আমার ইমানের মেহনত থাকে ইমানের দাওয়াত থাকে যত পরীক্ষা হোক প্রত্যেকটা পরীক্ষায় সেটা আসলে আল্লাহ ভক্ত প্রমাণ হয়েছে আপনি অন্নসেনটা আগুনের মধ্যে দেন যে মধ্যে কত স্বাদ আছে কত পিওর আছে তো পরীক্ষা করার জন্য স্বর্ণ কিন্তু দুঃখিত হবে যত পরীক্ষা করুন আমি যে স্বর্ণ এটাই প্রমাণ করি যে পাক্কা ইমানদার সে এই পরীক্ষায় ভয় পায় না তো আল্লাহ পরীক্ষা নিচ্ছে আল্লাহ আল্লাহ আমাকে যতবার পরীক্ষা নেই দেখবেন যেটা আমি আল্লাহরই পাবো আমার সব ধ্বংস হয়ে গেল আমার ভাই বাদাম সব ধ্বংস হয়ে গেল এত দীর্ঘ বছর অসুস্থ হয়ে পড়ে থাকলেন সারা শরীরে কেড়া পড়ে গেল পোকা পড়ে গেল তুমি কি আল্লাহকে ছেড়ে দিচ্ছিলেন হ্যাঁ আল্লাহকে ছেড়ে আপনি কোথায় যাবেন আল্লাহকে ছেড়ে কোথায় যাওয়ার জায়গা আছে যাতে আপনার বিল্ডিং টাকা ছাড়া নিয়ে গেল আপনার দিদি মারা গেল আপনার ছেলে গেল সব গাড়ি অ্যাক্সিডেন্ট করতে লাগে চলে গেল আপনার টাকা পয়সা সব নষ্ট হয়ে গেল এখন আপনি দিন আনেন দিন খান তা আপনি লাভ হয়ে ইসলাম ধরে দিলেন না ইসলামে থাকবো না এই ইসলামে থেকে আমার বাড়ি গেল টাকা একটা নিয়ে গেছে আমার দিদি বাচ্চা সব মারা গেল স্ত্রী করে আমার টাকা পয়সাগুলো সব দূর হয়ে গেল তাহলে ইসলামে থাকবো এর অবস্থা আছে আপনার দরজা একটা যে আল্লাহ আমার দ্বিতীয় দরজা নেই যাই আমাকে তো আমার আল্লাহকে ধরে থাকতে হবে আল্লাহকে বাদ দিয়ে কার দরজায় যাবো আমি দ্বিতীয় আল্লাহ কে আছে তো যদি আপনার আমার ইমানের মেহনত থাকে এইসব পরীক্ষায় ওই স্বর্ণ যেরকম আগুন দেখলে খুশি হয় এক্ষুনি আমি যে খাঁটি তো প্রমাণ হয়ে যাবে আপনি আমিও অন্য পরীক্ষা দেখে খুশি হয়ে যাবো একটু প্রমাণ হতে হবে যে আমি রক্ত দেওয়ালা মজনু আমি হালুয়া খাওয়াওয়ালা মজনু না প্রমাণ হয়ে যাবে আপনি আরো খুশি হয়ে যাবেন আল্লাহ আলাদা বিপদে খুশি হয় আল্লাহ আলাদা ভোকা ফাঁকা থাকলে খুশি হয় আমি প্রমাণ করতে পারলাম আল্লাহ আমি তোমার আমি তোমাকে সামনেওয়ালা না তোমাকে ফেরে কোথায় যাবো না সেটা আমি পরীক্ষা দেওয়ার সুযোগ পাইলাম প্রমাণিত হবে পরীক্ষায় যদি না আসো কিভাবে প্রমাণিত হবে আর যদি আসল শোনা কি কি প্রমাণিত কিন্তু এই পরীক্ষা পাস করতে গেলে পরীক্ষা আসবে যেখানে নবীদের হয়ে পরীক্ষা আসছে শতক কবিকে করার দিয়ে দুটুকরা করা হয়েছে করার দিয়ে দুটুকরা করা হয়েছে কোন নদীকে আল্লাহ ইসলাম এত পাথর মারা হয়েছে যে পাথরের ভিতরে উনি ই হয়ে গেছেন চুপাই গেছেন এত পাথর একটু ওনার মারা হয়েছে আমাদের রসুলকে সারা শরীর রক্তাক্ত করা হয়েছে আমাদের রসুলকে বোঝার উহতির দিন ওনার শরীরে একশোর মতো তীর তলোয়ার লাগে একশোর মতো তার ভেঙে আল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ যিনি আল্লাহ তালা তার উপর পরীক্ষা জারি করছে আমাদের জিন্দগি থেকে পরীক্ষা আসবে না পরীক্ষা ছাড়াই আল্লাহ তালা ব্যবসা নিয়ে যাবেন আমাদের এটা আল্লাহ তালা বলেন আম হাসিবিতুম আন তাদখুলুল জান্নাহ ولما يعلم الله الذين جاهدوا منكم ويعلم الصابرين তোমরা কি মনে করছো যে আল্লাহ তালা পরীক্ষা ছাড়া তোমাদেরকে এমনি জান্নাতে নিয়ে যাবে হ্যাঁ আর এক আয়াত আছে তোমরা কি মনে করছো আইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ ওহুম লা ইফতানু লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে দিবা আর তোমার কোনো পরীক্ষা হবে না ولقد فتنا الذين من قبلهم وليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين শুনে রাখো আমি তোমাদের আগের তো পরীক্ষা নিয়েছি তোমাদেরকে পরীক্ষা দিব নিয়ে কে সত্যবাদী কে মিথ্যাবাদী এটা আল্লাহ সব জানেন কিন্তু জানার দ্বারা ফেসলা করবেন না বাস্তবে প্রমাণ করে তারপরে ফেসলা করবেন জানা অনুযায়ী ফেসলা করলে আর দুনিয়াতে পাঠানো দরকার ছিল না রুহের জগতে দুই গ্রুপ করে এক গ্রুপকে বেড়েছে আর এক গ্রুপকে দলকে দিতে পারতেন আল্লাহ তালা জানার দ্বারা ফেসলা করলে দুনিয়ায় পাঠাইতে হইত না কিন্তু আল্লাহ তালা জানার দ্বারা ফেসলা করবেন না প্র্যাকটিক্যাল ফিল্ডে সবাইকে কাজে লাগাবেন ওই কাজের দ্বারা আপনার জমিনকে সাক্ষী বানাইবেন যে আল্লাহর পক্ষে ছিল সে ফাঁকাটা সাক্ষী সাক্ষী বানিয়ে তারপরে কবর নেবেন ওর করে আপনার ময়দানে বিচার করবেন বিচার করে যে আল্লাহর পক্ষে ছিল তাকে ভেস্তে দিবেন যে পক্ষে ছিল তাকে দৌড় দিবেন পরীক্ষা করা হবে আপনি একটা কাপড় কিনতে গেলে কত দোকান ঘোরেন একটা কাপড় আপনি নিজের করতে চান জামা বানায় তো আপনি কত পরীক্ষা নিতে চান কত দোকানে ঘুরতে চান আপনি একটা মাটির পাত্র কিনতে গেলে এটাকে পর্যন্ত কয়েকবার বাজারে দেখেন যে ঠিক কিনা দুনিয়ার যে কোনো জিনিসকে আপনি আপন করতে গেলে অনেক পরীক্ষা নিরীক্ষা করে আপন করেন তো আল্লাহ তাহলে আপনাকে আমাকে আপন করবে পরীক্ষা ছাড়া হজরত ইব্রাহিম সলিমুল্লাহ এমনি হয়ে গেল তাকে লোকদের আগুনের মধ্যে পুষ্টি হয়েছে তো আল্লাহ তালা কোরআন পুরা দেশ ওনার বিরুদ্ধে চলে গেছে শেষ পর্যন্ত বাপের দেশ থাকতে হয়েছে উনি এরাক ছেড়ে নাম চলে আসে জন্মস্থান ছিল এরাক তো ইরাকের মধ্যে লোকগুলো কাজ করবেন ইরাক ছেড়ে সিরিয়া চলে তারপরে কত পরীক্ষা শেষ বয়সে একটা ছেলে হল সেই ছেলে আপনার দিদিকে আল্লাহ তালা বলে রেখে আসে দূরে রেখে আসে কত বড় পরীক্ষা সেই ছেলেটা একটু বড় হলো আল্লাহ জন্য জবাই করো আমার জন্য জবাই করো জবাই করতে হয়ে গেছে পরীক্ষা দিতে হয়েছে সেই পরীক্ষায় পাশ করে ফলিল এগুলো আল্লাহ কোরআনে কেন আমাদের তো পরীক্ষা সেই পরীক্ষায় পাশ করতে হলে ইমানের মেহনত লাগে মেহনত করে ইমান থেকে টাকা পরীক্ষা করছে যে প্রত্যেকটা পরীক্ষায় প্রমাণ পেশ করবে আল্লাহ আমি তোমার আমি রক্ত দেওয়ালা লাই বন্ধু আল্লুয়া খা দেওয়ালা আল্লুয়া দেওয়ালা কাকে বলে আল্লাহ যদি খালি টাকা বাড়ায় দোকানে বা দোকানে দিলে খুব না সুহার আল্লাহ খুব ভালো আর যেই একটা দোকানে লস হয়ে যায় আর তোমার যাচ্ছে আল্লাহ কেন এই কাজটা করবো আমি কি গুণা করছি এতদিন খুব আলহামদুলিল্লাহ আল্লাহ খালি বাড়াইছে আলহামদুলিল্লাহ আর যে একটা দোকানে নুকসান হয়ে গেছে তারপর যে তোমার জেলা তো পারে আল্লাহর করে নারাজ হয়ে গেছে বলে নওয়াজ এই হলো আল্লাহ খানেওয়ালা মজনু দশ তিনি দেখেন আল্লাহ খানেওয়ালা মজমু কাকে বলে বিপদে বললেই আল্লাহকে ছেড়ে দেবে আর নামাজ নেই ক্লাস নেই হালাল খারাপ নেই তোমার তোমার কাছে ধন আছে বিবি বাচ্চা আছে তো তোমাকে মালিকানা দেওয়া হয়েছে করছেন তার আলাদা তুমি তোমার মালিক না তুমি তোমার বিবির মালিক না তোমার আল্লাহের মালিক না তোমার টাকার মালিক না সব মালিক না আল্লাহ তুমি তো রাখাল তোকে তো পাহাড়দার বানানো হয়েছে ডাক্তার ফেল হয়ে গেছে তোমার আপত্তি কেন ডাক্তার ফেল হয়ে গেছে আমানত ছিল তোমার কাছে আমানত তার তারা আমানত পেয়ে গেছে তুমি মনক্ষুণ্ণ হয় না কেন কি অধিকার আছে তোমার এই কথার বুঝতাম নেই কারণ সে ইমানই মেহনত করে নাই এই জন্য আল্লাহ রসুলের প্রধান সুন্দর ইমানকে সহি করো ইমানকে মজবুত করো যাতে আল্লাহকে পরীক্ষা নিবে তখন তুমি ফেল না করো হালুয়া খানেওয়ালা মজনু না হও এই জন্য ইমানের মেহনত করতে পারবে যারা বলতে সেটা লাগবে না ইমানের মেহনত করলে যারা গোমরা হয়ে গেল ওই লোকগুলো গোমরা তাদের কাছে দিনের কোনো সহি তো বলতেছিলাম আল্লাহ রসুলকে আল্লাহ তালা আমাদের জন্য মডেল বানাইছেন আদর্শ বানাইছেন ওনার এক একটা জিনিস আমাদের জিন্দগিতে বাস্তবায়ন করতে হবে তার প্রথম শূন্য হলো ইমান ঠিক করো তার দ্বিতীয় শূন্য হলো নামাজ ঠিক করো নামাজের মাথায় গুলো জানো নামাজ ঠিক করতে গেলে মাথায় জানতে হবে নামাজ ঠিক করতে গেলে কোরআন সই করতে হবে নামাজ ঠিক করতে গেলে নামাজের প্রশিক্ষণ নিতে হবে এই তিনটা কাজ ছাড়া কেউ নামাজ তৈরি করতে পারবে না মাসায় জানতে হবে এই ফরজ এই অর্জিত এই পূর্ণ এই করলে নামাজ ভেঙে যায় মাথায় জানতে হবে তোর পক্ষে কাজটা শোনা হইলেও এটা সই করতে হবে কোরআন গলত করলে নামাজ ভেঙে যাবে তোমার রবের পবিত্রতা বর্ণনা করো বলা দাবাই করে যাবে তোমার রবের পবিত্রতা বাইর কেউ কইল হবে হ্যাঁ, তোমার রবকে গালি দাও গালি দাও করলে নামাজ থাকবে ফসল্লি রব্দি কাওয়ান হার তোমার রবের জন্য নামাজ পড়ো তোমার রবের জন্য কোরবানি করো ত্যাগ দিনের জন্য ত্যাগ বকরাইদের সময় কোরবানি সেটা বলছি কিন্তু ওয়ান হাফ বলা যাবে ওয়ান কিন্তু আর একটা হাত নুন ওয়াও হাফ ওই হাত যদি বলেন ওয়ান হাফ ওয়ান হাফ বলা যাবে না তাহলে অর্থ হবে কি তোমার রবের জন্য নামাজ পড়ো এবং তোমার রবকে ধমকি দাও রবকে ধমকি দাও নাউজুবিল্লাহ এই এক হাত থেকে আর এক কাপড়ে দিলেন কোথায় কোরবানি করো কোথায় ধমকি দাও নষ্ট হয়ে গেছে কোরআন সই কোরআন ছাড়া চাউল ছাড়া ভাত হয় না কোরআন ছাড়া মুসলমান হতে পারে আজকে আমরা খাওয়া খানা রেখেছি কাপড়দের কাছে কোরআন ছাড়া মুসলমান তো নামাজ তৈরি করার জন্য মাস্টার লাগবে কোরআন তৈরি লাগবে এরপরও হবে না নামাজের বস্ত করতে হবে বাস্তব প্রশিক্ষণ নিতে হবে যখন প্রশিক্ষণ আপনি না নিলেন আপনার দাঁড়ানো সই হবে না হাত তোলাও সই হবে না হাত তুলতে এই হবে তালু কেবলার দিকে তালু কেবলার দিকে আপনি তুলবেন কিভাবে পাথার দিকে কালু বাসার দিকে নিজে নিজে ছাপা বাসা আমরা এইভাবে অন্যায় চাই আর কাল ধরে উঠলে পড়ছে অথবা সাপের ঘনা অথবা সাপের ঘনা মানে এটা নামা সাপের ঘনা মানে গলত করে কেউ কোনো হাদিসে নেই যে হাত তোলার সময় আঙ্গুলের মাথায় কোনো হাদিসে পায়ের পাতায় চাপ দিতে হবে যাতে পায়ের আঙুল গুলো সম্ভব মতো মধ্যে হয়ে যাবে এইখানে আছে এইখানে কোনো হাদিস নেই কোন মহিলা আপনি আঙুল পাতে করলেন এই জন্য প্রশিক্ষণ ছাড়া আপনার নামাজ তৈরি আপনি এক রাখাতে আল্লাহ একটা রুখো করতেছে করতে করছে আপনি করবেন চিন্তা প্রশিক্ষণ না থাকলে একটা রুখো বুঝি শুনে করলেন আর একটা চিন্তা যাওয়ার পথে উদ্ধার করলেন কথা হলো এই নামাজ কিভাবে কবুল হবে আল্লাহ চাইছে এক রাখাতে এক রুকু আপনি আমি করলাম এক রাখাতে তিন রুকু এই নামাজ কথা তারপরের মতো গাছি বেঁধে মুখে বেড়েছে হাদিস এই জন্য দুই নম্বর শূন্য হল নামাজ তিন নম্বর প্রত্যেকটা কাজের আসলে সুন্দরকে বাস্তবায়ন করা প্রত্যেকটা কাজ এর জন্য আমি গত জমাতে বলেছিলাম সমস্ত সুন্নতকে বাস্তবায়ন করতে গেলে গোড়াতে কয়টা সুন্নতে আসতে হবে বলে নাই গত তোমার তিনটা তার একটা গত নয় বলছিলাম কি বলছিলাম বলেন সালামকে পরিশুদ্ধ করে আগে আগে বেশি বেশি দিতে হবে সম্পূর্ণ করতে হবে খালি সালাম করলে হবে না সালামকে সহি কিন্তু করে বুঝলেন আর তো শোনাই যায় না সালাম আলাইকুম সালাম আলাইকুম বলো কোনো আসসালামু আলাইকুম মু করতে মো করি হবে সহি করতে হবে হাত তোলা যাবে না হ্যাঁ বেশি বেশি দিতে হবে একজনের সাথে দশবার দেখা হয়েছে দশবার সালাম দিতে হবে আগে যাওয়ার চেষ্টা করতে বলে নাই কত তোমার এবং বসিক এই এক সপ্তাহ আপনাদের কাছে বক্ত করে আসবে প্র্যাকটিস করে আসবে করতেন আপনার প্র্যাকটিস সালামকে আগে আগে সহি দেওয়ার চেষ্টা করছেন হ্যাঁ আল্লাহ আপনাদেরকে আরো তৌফিক পড়ে সেই চিন্তার দ্বিতীয় শূন্য কি দ্বিতীয় শূন্য ছিল এই যে আমাদের যে পরিভাষা আছে এই পরিভাষায় যেসব জায়গা বা যেসব কাজকে উন্নত মনে করা হয় যে সমস্ত স্থান যে সমস্ত কাজকে কি মনে করা হয় উন্নত সেইখানে দানকে প্রাধান্য দেওয়া উন্নত মানের স্থানে উন্নত মানের কাজে দানকে প্রাধান্য দেওয়া নিম্নমানের কাজে নিম্নমানের এখানে বামকে প্রাধান্য দেওয়া এই হল আজকের সমস্যা আগামী দুবার উন্নত মানের কাজে উন্নত মানের স্থানে ডানকে প্রাধান্য দেওয়া উন্নত বিপরীত ভিন্ন কেউ খারাপ করবেন নাকি অনেকে না বুঝতে খারাপ কাজে খারাপ ইচ্ছা খারাপ কাজ তো করার অনুমতি নেই সেটা কেন করবে নিম্নমানের কাজে নিম্নমানের স্থানে বামকে প্রাধান্য দেওয়া এটা এমন একটা শূন্যতা আল্লাহ হবে এই একটার মধ্যে কয়েক খুব সুন্দর ঢুকে গেছে কেন এই চিন্তাকে আগে আনা হয়েছে এটা শুনতে শুনতে একটা আসছে কয়টা শত শত যে কোনো কাজ করবে মানে উন্নত মানের হবে না হয় নিম্নমানের হবে পূর্ণ হলে পঞ্চাশ রাধান্য দিতে হবে তাই নিম্নমানের হলে প্রত্যেকে ঢুকতে চায় তাহলে কি উন্নত টাকা ঢুকতে চান না নিম্নমানের তাহলে কোন ভাবে ঢুকতে নিজের ঘরে ঢুকতে চান বাইরের তুলনায় উচ্চমান না নিম্নমান তাহলে কোন পাওয়া দিয়ে ঢুকবেন নিজের ঘরে ডাইন খাওয়াতে গাড়িতে উঠতেছেন গাড়ির ভিতরটা তো রাস্তার তুলনায় আরামদায়ক কোন দিয়ে ঢুকবেন টাইম পাওয়া দিয়ে ঢুকবেন সব টাইম থেকে বের হয়ে গেছেন কোন পাও নিজের ঘরের থেকে বের হয়ে গেছেন গাড়ি থেকে নামতেছেন টয়লেটে ঢুকতেছেন টয়লেটের ভিতরটা বাইরের তুলনায় নিম্নমান ধরা হয় না এত নিম্নমানের ওইখানে থাকা অবস্থায় উঠে ভিটির করা পর্যন্ত সরিয়াতে নিষেধ তাহলে কি পরিমাণ নিম্নমান হলো যেখানে জিকির করার শরীয়তে অনুমতি দেয়নি নিম্নমান হলো ঢোকার সময় বামটা আগে রাখতে হবে বেরোনোর সময় ওই এক ফিউরির ভিতরে সব আপনি জামা পড়তেছেন গেঞ্জি পড়তেছেন লুঙ্গি পড়তেছেন পাজামা পড়তেছেন এই যতটুকু পড়তেছেন খরচ এমনকি জুতা পড়তেছেন কোনটা আগে হবে যত পড়ার আছে সবটা গায়ে লাগে পড়লে মানুষের সন্তোষ বাড়ে না হ্যাঁ না পড়লে বাড়ে হ্যাঁ আবার এই গুলো যখন খুলবেন জামা হলে মানুষ হাত আগে করবেন লুঙ্গি পায়খানা হলে বাদ পাও জুতা বাদ পাও খোলা খোলা সব কি খোলা খোলা জামা পাজামা জুতা খুঁজতেছে পড়ার সময় তো দিল ডাই খোলা সময় কি হ্যাঁ আপনি একটা কিতাবও নিলেন আবার আপনার জুতাও নিতে হয়েছে কিতাবটা কোন হাতে নিবেন জুতাটা কোন হাতে নেবেন কিতাব বাংলাতে কিতাব আপনি ডাক্তারকে কিন্তু খাদ্য সামগ্রী কিনছেন ওটাও নিতে হতেছে খাতাটাও নিতে হতেছে খাদ্য সামগ্রী আর খাতা করতে বেশি জরুরি খাতা না হলে চলবে কি গুণা হলো খানা ছাড়া কেমন জানেন খানা ছাড়া তো কোনো কাজই হবে না না খায় থাকলে তো বস্তিতে আসতে পারতেন না তবে ছাতা কোন হাতে নেবেন আর এই বেকারি প্যাকেট কোন হাতে নেবেন তাতে একটা লোক কোন হাতে কি নিচ্ছে ওটা দেখলে বোঝা যায় যে লোকটা সুন্দর জানে কিনা সে জানে না এর এগুলো খবরই নেই সে দেখা যায় ডাইনাতে ছাতা বাবাতে ওই খাদ্য প্যাকেট আল্লাহ নতুন কি শিখাই গেছে জানে না হইতে পারে তার কাছে একদম গ্রাজুয়েট মাস্টার আরো কিছু ডিগ্রি সব আছে কিন্তু সে জানেই না যে আল্লাহ রসুল কোন হাত দিয়ে করতে নিচে করছে তার নাক সাফ করবেন কাপড়ে ময়লা লাগতে ধুইবে কোন হাত ব্যবহার করবে কাউকে কিছু দিচ্ছেন কোন হাত হাত দেওয়াটা উন্নত মানের কাজ নেওয়াটা নিম্নমানের কাজ তার জন্য তো উন্নত বেতনটা সারা পাশেরা নিচ্ছে চলতে পারে না গরিব জন্য আপনার জন্য যে ধনী তার জন্য দেওয়াটা নিম্নমানের কাজ দেওয়াটা উচ্চমানের কাজ কিন্তু গরিবের জন্য দেওয়াটাই তার উন্নতমানের কাজ তার তো তবিক নেই তেমনি ভাবে দেখেন চা খাইতেছেন চা চাপ আপনি কোনার কি করবেন চা খাওয়া কি নিম্নমানের কাজ উন্নতমানের কাজ তাহলে আপনি ডাইন হাত ধরবেন যে এখন তো প্রায় লোকের দেখা যায় দেখে দেখেনি আবার তার কাছে অনেকগুলো ডিগ্রি হয় বিদেশের ডিগ্রি হয় এত সব ডিগ্রি নিয়ে যে এত বড় বকল যে তার কাপটা কোন হাত দিয়ে ধরতে হবে এই ব্যাপারে তার যিনি রক্ষণ আদর্শ তার সুপারিশ ছাড়া কোনো গতি নেই তার কি তরিকা ওটা উনি শিখতে পারেন সব শিখছে তো তরিকাটা থেকে এখন উনি হ্যাঁ ভৌষ্য কাজটা যে হাত করতে হয় নিম্নমানের কাজ এই হচ্ছে টাকা বসে ভৌষ্য কাজ দল টাকা হয়ে গেল হ্যাঁ কিছু স্টাইল হলো আল্লাহ রসুলের সুন্নতকে জবাই করলে স্টাইল হয় আল্লাহ রসুলের সুন্নতকে দিকে জবাই করে স্টাইল হবে হ্যাঁ নিজে জবাই হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ স্থায়ী মসজিদ নোংরা হবে থানার মসজিদে আমি অনেকটা লক্ষ্য করছি থানার মসজিদ ওই যে সরকারি পাত্র থেকে হাজার পাত্র থেকে উঠায় বা একজনকে দেয় এটা আমি লক্ষ্য করছি অনেক জায়গায় বাম হাত দিয়েই করে বলি কেন ভাই বাম হাতে করলেন ডাইন হাতে তো হাত লাগানো এই জন্য কি হয়েছে রাস্তার হাতে দেখিয়েছেন নাই কাটলেন যদি কামড়টা লাগে তো গোনা কি হয় আপনি চাইলেন কাটতেও কোনো অসুবিধা থাকে কামড়টা লাগুক কিন্তু দায়িত্ব সাজেন কেন কারণ পাথরের থেকে খানা নেওয়া তরকারি নেওয়া বা ওই চামচ করে একজনকে দেওয়া সেটি নিম্নমানের কাজ না উন্নত মানের কাজ উন্নত মানের কাজ হয় রসুলের শূন্য তো দাম তাহলে আপনি এই চামচ চামচ চামচটা দাম হতে কেন ধরলেন বাম হাতে কেন ধরলেন শুক্রদের কিনা আমার কথা আমি মাত্র কয়েকটা উদাহরণ দিলাম আপনি এই কথার মধ্যে তুমি তো মনে করবেন না আপনি যে কোনো কাজ সামনে আসবেন আগে আপনার ব্যাংকে খাটাইতে হবে আমরা ব্রেনকে দুনিয়ার জন্য খুব খাটাই রসুলের সুন্দর বাস্তবায়ন করার জন্য ব্রেন খাটাই না ব্রেন খাটাইতে হবে আমার এই কাজটা উন্নত মানের নিম্নমান এটা ঠিক করে সেখানে আপনাকে যদি উন্নত মানের হয় ধানকে প্রাধান্য দিতে হবে যদি নিম্নমানের হয় ধানকে প্রাধান্য দিতে হবে তাহলে আমাকে বেরোল ফাটাইতে হবে বেরোল আমরা দিতে কি করল খালি পয়সা বাড়ানোর জন্য বেরোল দিচ্ছে আর পরীক্ষা পাস করার জন্য বেরোল দিচ্ছে তাহলে শূন্য তো আমার করবেন কি এটা একটু খবর আজকের খবর আর একটা খবর রয়ে গেছে সেটা আল্লাহ তৌফিক দিলে সামনের সময় হবে এই তিনটে সুন্দর দাবি করতে পারলে বাকি সব সুন্দর হয়ে যাবে আসান হয়ে যাবে সব আসান হয়ে যাবে আল্লাহ তালা আমাদের অভিযান কবির আওয়াজ আমি আলহামদুলিল্লাহ